এবাদত বলে আখ্যায়িত করলেন তাহলে দোয়াই হচ্ছে এবাদত আর দোয়া হওয়াল এবাদা হাদিস আর দোয়া মুখুল এবাদা আর ওদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি দুআকে ইবাদত বলে আখ্যায়িত করলেন সুতরাং দুয়া ডাকা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে পারেন না যে ক্ষেত্রে অন্য কেউ সাধারণত দিতে পারে না সায়াদ হলুনা জাহান্নামা দাখিরিন যদি এই কাজ করে মানে আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহর ইবাদতবন্দি না করে অন্য কাউকে ডাকে তাহলে বড়ই লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে তারা শীঘ্রই প্রবেশ করবে সায়াদ হলুনা জাহান্নামা দাখিরিন এবাদতের একটি প্রকার বা একটি ধরন হচ্ছে কি ভয় খফ খফ মানে ভয় আল্লাজি আত বা মিন খফ এই খফ মানে ভয় ভয় করতে হবে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে মাত্র আল্লাহকে মহান আল্লাহর বাণী ফালাতা ওয়া